بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আমরা বলছিলাম গত সপ্তাহে যে গাইরুল্লাহ নামে যে কোনো কিছু উৎসর্গ করা তাই না গাইরুল্লাহ নামে যে কোনো কিছু উৎসর্গ করা চাই সেটা বিশাল বড় কিছু হোক অথবা ছোট্ট একটা মাছি হোক না কেন অনেক বড় কিছু হোক অথবা ছোট্ট একটা কিছু হোক না কেন সেটাকে জবাই করে হোক রক্ত প্রবাহিত করে হোক অথবা রক্ত প্রবাহিত ছাড়াই হোক যেমন মাছিকে জবাই করা গেছিল মাছিকে কিন্তু ওই লোক জবাই করেনি সে এমনি ধরেছে আর দিয়ে দিয়েছে ধরেছে আর বলছে নে বাবা ব্যাস দিয়ে দিছে বাবাকে ধরেছে ব্যাস দিয়ে দিয়েছে ও জবাইও করেনি ও কিছুই করেনি ওকে সাত ভাগও করেনি আর ওর মাংস বন্টন করে এক ভাগ খাজার আর এক ভাগ বাবার আর এক ভাগ দাদার এমনটাও করেনি পুরোটা একটা মাছি ধরেছে দিয়ে দিয়েছে এটা যে জবাই হতে হবে বিষয়টা এমন নয় উৎসর্গ এই উৎসর্গের একটা অংশ হচ্ছে জবাই আল্লাহর নামে ছাড়া গায়রুল্লাহর নামে উৎসর্গ তার একটা প্রকার হচ্ছে জবাই করে করা রক্ত প্রবাহিত করা রক্ত প্রবাহিত ছাড়াও অনেক কিছুই দেওয়া যায় গাছের একটা লাউ ঝুলেছে দিয়ে চলে আসবে সোজা ফুরফুরা নে বাবা ফুরফুরা তুই খা একটা লাউ মুরগি একটা ডিম দিয়েছে নে বাবা চরমে তুই খা আমার কাছে গরু কিনা ছাগল কেনার টাকা নেই তুই এটা খা দিয়ে চলে আসলো সেটা রক্ত প্রবাহিত হতে পারে রক্ত প্রবাহিত ছাড়াও হতে পারে ওটাকে মেরেও হতে পারে অথবা ওটাকে জিন্দা করেও হতে পারে আপনার সন্তান হয়েছে সন্তানটিকে উৎসর্গ করে দিয়েছেন ডলি সাহান নামে কুত্তা শাহার নামে মুরগি শাহার নামে কুমির সাহান নামে সন্তান সন্তানকে উৎসর্গ করা হচ্ছে পাকিস্তানে এক পীর আছে ডলি শাহ ডলি শাহর পীর করাচিতে আছে এর বিশাল আঁকড়া এবং এর এই কি বলে আপনার খানকা বাংলাদেশেও আছে চট্টগ্রাম অঞ্চলে আছে কুষ্টিয়া অঞ্চলে আছে দলিচাঁদ ওর মুড়িদরা সব নাইরা থাকে নেড়া করা সবগুলো নেড়া করা থাকে নেড়ার উপরে পাগড়ি করা থাকে পাগড়ি লাগানো থাকে এরা হচ্ছে ওদের বাবার নামে এই চুলগুলোকে উৎসর্গ করে বাবার নামে চুল উৎসর্গ এই চুলের কটা মূল্য আছে চুলগুলোকে উৎসর্গ করছে দেখছেন মাছির সাথে মিলতেছে না আর সন্তান হলে পরে সন্তান বাঁচতেছে না সন্তান বাঁচতেছে না সোজা ডলিশা খানকার মধ্যে নিয়ে চলে যাবে ডলিশা ওর মাথাটাকে ছোট করে ফেলে কিভাবে এই বাচ্চাটাকে একটা বাটি পরিয়ে দেয় মাথার উপরে বাটি পরিয়ে দিলে এই মাথাটা বড় হয় না সাইজে ওই ছোট্ট বয়সে যেমন ছোট্ট মাথা থাকে ও যখন বড় হয়ে যায় তখন ওর মাথা এরকম ছোটই থাকে পিচ্ছি বয়স্ক মানুষ কিন্তু মাথা হচ্ছে এতটুকু ওই ওই চেহারা দেখে ওই মাথা দেখে বলা যায় যে এটা ডলিশাল লোক যেমন এই যে আমাদের দেশে কয়েকদিন আগে পত্রপত্রিকা আসলো না ভিকারি তৈরি করে কিভাবে ছোট্টবেলায় পাতিলের ভিতরে ভরে রাখে হাত পা ব্যাকা করে রাখে পরে আস্তে আস্তে ওরকম ব্যাকাই হয়ে যায় ঠিক এই মাথাটাকে এরকম করছে এ হচ্ছে উৎসর্গ করে দিয়েছে আর ভারতবর্ষের বিখ্যাত ডাক্তার হাকিমুল উন্নত তার মা তাকে আলী রবি আল্লাহ আনুর নামে সফর করে দিয়েছেন উৎসর্গ করেছেন তা জানা আছে আলী রবি আল্লাহ আনুর নামে তার মা তাকে উৎসর্গ করে দিয়েছিল উনি পরবর্তীতে ইসলামের প্রতিপাদ্য একজন বিষয় হয়ে দাঁড়ালো এদেশে যদি ইসলামের কোনো ব্যাখ্যা নিতে হয় তাহলে তার থেকেই নিতে হবে যদি কেউ খেলাফত দাবি করে তার থেকেই করতে হবে তার বাইরে এদেশে অন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না তার মা তাকে উৎসর্গ করে দিয়েছিল তার নামে আলী রাজি আল্লাহ নামে তার পীর সাহেব বলেছিল যে এবার যে সন্তানটি হবে আলীর নামে উৎসর্গ করে দিও দিল আলীর নামে উৎসর্গ করে এখন যেটাকেই উৎসর্গ করেন হ্যাঁ এই তথ্য যদি দেখতে চান বেহস্তি জ্বর পড়বেন বেহস্তি জ্বরের প্রথম খণ্ডের ভূমিকাতে ধানবী সাহেবের জন্ম বৃত্তান্ত সেখানে পড়বেন পড়লেই দেখবেন যে তার মা তাকে উৎসর্গ করেছিল আলী রাজি আল্লাহ নামে এবং তার মায়ের গর্ভের সন্তানগুলো মারা যেত অমর আর আলী দুজন মিলে টানাটানি করত অমর আর আলী এরা জীবন্ত অবস্থাতেও শত্রু ছিল এরা মারা যাওয়ার পরেও শত্রুতা তাদের ঝগড়াঝাটি যুদ্ধ বিগ্রহ লেগেছিল এবং এই মায়ের পেটে যে সন্তানগুলো আসতেছে তাদের মৃত্যুর প্রায় তেরোশো বছর পরে এই সন্তানগুলোকে তারা ওইখানে শুয়ে শুয়ে মেরে ফেলতো ওই মক্কায় মদিনায় শুয়ে শুয়ে মদিনায় শুয়ে শুয়ে এই সন্তানগুলোকে তারা মারত ওইখানে পড়বেন বেশ জোর খুলবেন বাংলাদেশে যাদের বাড়িতে বেহস্তি জোর নেই তাদেরকে মুসলিম পরিবার বলা হয় না এবং যার যেই বাড়িতে একটা বেহস্তি জোর থাকে সেই বাড়িটাকে মুফতি সাহেবের বাড়ি বলা হয় তাদের ফতোয়া আছে যে বাড়িতে বেহস্তি জোর থাকে সেই বাড়িতে একটা মুফতি বিদ্যমান থাকে মুফতি বিদ্যমান আমরা খুব মহাব্বত করে সেগুলোকে রেখেছিলাম যার বাড়িতে আছে খুলে দেখবেন পড়বেন যদি বিশ্বাস হয়ে যায় যে হ্যাঁ সত্য কথা বলেছে মতিউর রহমান ভাই আর বুঝবেন যে এটা সিরকি কিতাব সাথে সাথে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে দিবেন আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে দিবেন ওটাকে রাখা বৈধ নয় শিরিক রাখা তো এগুলো হচ্ছে উৎসর্গ যে কোনো কিছুই হতে পারে এবং আমরা বলেছিলাম যে একটা ঢিলা দিয়ে উৎসর্গ করা যেতে পারে ঢিলা পিলার নামে ঢিলা মারছে চুনা পিলার নামে চুনা ছুড়ে মারছে ওই যেমন মাছি মেরেছিল এখন ও চুনা মারছে একই নয় আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে হেফাজত করেন আল্লাহ আমিন তার ব্যাখ্যা আমরা বলেছিলাম যে গায়রুল্লাহ নামে যে সমস্ত বিষয়গুলো উৎসর্গ হচ্ছে তার মূল যে ট্যাঙ্কি যেখান থেকে বের হয়ে আসতেছে এই আসার রাস্তা হচ্ছে চারটা তাই না একটা হচ্ছে নাম গায়রুল্লাহ সন্তুষ্টিও গায়রুল্লাহর হরিবোল বলে জবাই করছে অথবা দে খাজা বলে জবাই করছে অথবা বাবার নামে জবাই করে ফেলছে অথবা আলীর নামে জবাই করে ফেলছে সোজা এক নাম্বার দুই নাম্বার বলেছিলাম যে নাম আল্লাহ সন্তুষ্টি গায়রুল্লাহ তিন নাম্বার বলেছিলাম নাম গায়রুল্লাহ সন্তুষ্টি আল্লাহ চার নাম্বার বলেছিলাম নাম আল্লাহ সন্তুষ্টিও আল্লাহ কিন্তু মাঝখানে একটা মাধ্যম পিসায় হচ্ছে মাধ্যম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেখানে গায়রুল্লাহ নামে কোনো কিছু উৎসর্গ করা হয় মনে রাখবেন যেখানে গায়রুল্লাহ নামে কোনো কিছু উৎসর্গ করা হয় সেখানে আল্লাহ নামে কোনো কিছু উৎসর্গ করা যাবে না স্থান এতক্ষণ তো আমরা আসলাম যে গায়রুল্লাহ নামে করাই যাবে না এখন গায়রুল্লাহ নামে করছেন না আল্লাহর নামে করবেন কোথায় করবেন জায়গা তো একটা নির্ধারিত হতে হবে কোথায় করবেন চরমনাইতে করবেন টঙ্গিতে করবেন ফরিদপুরে গিয়ে করবেন না ওই চট্টগ্রামে করবেন না ওই কুষ্টিয়াতে যে করবেন কোথায় করবেন জায়গা আসতে হবে জায়গার ব্যাখ্যা যেখানে গায়রুল্লাহ নামে জবাই করা হচ্ছে উৎসর্গ করা হচ্ছে যেখানে গাইরুল্লাহ নামে কোন ধরনের ইবাদত করা হচ্ছে সেইখানে গিয়ে আল্লাহর নামে ইবাদত করা যাবে না সেখানে গিয়ে আল্লাহর নামে আল্লাহ সন্তুষ্টির জন্য বিনা কোনো ওসিলায় তাও এই যে বিষয়টা উৎসর্গের ক্ষেত্রে তাও এই যে বিষয়টা আমরা বলেছিলাম নামও আল্লাহ সন্তুষ্টি আল্লাহ মাঝখানে কোনো মিডিয়া থাকবে না এই প্রকারের উৎসর্গটাকে যেখানে গাইরুল্লাহ নামে জবাই করা হচ্ছে উৎসর্গ করা হচ্ছে গাইরুল্লাহ নামে ইবাদত করা হচ্ছে সেইখানে গিয়েও করা যাবে না আল্লাহ তাওহীদের বাস্তবায়ন যেখানে গাইরুল্লাহর ইবাদত চলে সেখানে গিয়েও সেখানে গিয়েও করা যাবে না তো যেখানে গাইরুল্লাহর ইবাদত করা হয় যেখানে গাইরুল্লাহর নামে উৎসর্গ করা হয় যেখানে গাইরুল্লাহর নামে কার্যকলাপ চালানো হয় যেখানে গাইরুল্লাহকে সন্তুষ্টি করার জন্য কার্যকলাপ চলে যেখানে গাইরুল্লাহর নামে জবাই চলে যেখানে গায়রুল্লাহ নামে উৎসর্গ চলে গায়রুল্লাহ নামে যে কোনো ধরনের এবাদত চলে সেটা যত বড় হোক অথবা যত ছোটই হোক সেখানে আল্লাহর নামেও কিছু করা যাবে সেখানে কিছু করা যাবে না কেন করা যাবে না কারণ হচ্ছে সেইখানে কিছু করলে সাদৃশ্যতা চলে আসবে মানুষ আপনাকে ভাববে যে আপনিও বুঝে ওদের লোক মানুষ ভেবে নিবে যে মন্দিরে গিয়ে বুঝে সালাত আদায় করা যায় মানুষ ভেবে নিবে গির্জায় গিয়েও বুঝি আল্লাহর নামে কোরবানি করা যায় এটা মানুষ ভেবে নিবে আর ওইখানে চলছেই ওদের এবাদত ওইখানে গিয়ে যদি আল্লাহর এবাদত করেন দুইটা একসাথে একাকার হয়ে যাবে সব ধর্মকে একাকার করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা চলছে আন্তর্জাতিক ভাবে যার আরবি নাম হচ্ছে ওয়াহদাতুল আদিয়ান নাম কি ওয়াহদাতুল আদিয়ান মনে রাখবেন এ কথা ওয়াহদাতুল আদিয়ান এর জোরদার কার্যক্রম চলছে বাংলাদেশে জোরদার কার্যক্রম চলছে মন্ত্রী মিনিস্টাররা আলেমুলামারা ধর্মীয় নেতারা বিভিন্ন পণ্ডিতরা সবাই মিলে বছরে কয়েকটা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় জাদুঘরে বিশ্বজনীন প্রার্থনা সভা আপনারা পোস্টার পেয়েছিলেন পত্রপত্রিকায় দেখেছিলেন বিশ্বজনীন প্রার্থনা সভা সব ধর্মকে একাকার করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা সেটা হচ্ছে মানব ধর্ম নাম দিচ্ছে মানব ধর্ম যে ধর্মের নামে কোনো ধর্মের আর পার্টিশন চলবে না ধর্মের নামে কোনো ধর্মের আলাদা হয়ে যাওয়া চলবে না ইসলাম ধর্মের বিষয়বস্তু এক হিন্দু ধর্মের বিষয়বস্তু আর এক খ্রিস্টান ধর্মের বিষয়বস্তু আরেকটা ইহুদি ধর্মের বিষয়বস্তু আরেকটা শিখ ধর্মের বিষয়বস্তু আরেকটা এইগুলা নিয়ে মানবদের মানব সমাজের মধ্যে কোন ধরনের পার্টিশন করা চলবে না সবাইকে এক মজলিসে একাকার করে দিয়ে আলাদা একটা মানব ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের চিন্তা ভাবনা হচ্ছে মুসলিমরা গির্জায় গিয়ে তাদের ইবাদত করবে আর খ্রিস্টানরা ইহুদিদের ওইখানে গিয়ে ইবাদত করবে ইহুদিরা প্যাগোডায় যাবে প্যাগোডা আলারা মসজিদে আসবে সবাই সবার ধর্মীয় স্থানগুলোতে যাবে প্রত্যেকে প্রত্যেকের এবাদত গুলো সেইখানে গিয়ে করে আসবে আর সবাই মিলে একসাথে বসে আলাদা একটা মানবতার ধর্মকে প্রচার করে যাবে যাতে করে মানুষের মধ্যে আর কোন ধরনের ভেদাভেদ না থাকে কারণ আমাদের সবার রক্তের কালার হচ্ছে আন্তর্জাতিক ভাবে চরম প্রচেষ্টা চলছে যার শিশু সন্তান শিশু সন্তান বলা যাবে না যুবক সন্তান হচ্ছে কোয়ান্টাম মেথড যার যুবক সন্তান বর্তমান সময় হচ্ছে এই মেথড এটা আগে এক সময় নাম ছিল সিলভা মেথড এখন ওইখান থেকে জন্ম নিয়ে এসেছে কোয়ান্টাম মেথড এইখানেও তাই একই করছে একসাথে পাঁচজন লোক একসাথে বের হয় মুসলিম আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে শিখ আছে পাঁচজন মিলে একসাথে বের হচ্ছে বের হয়ে একটা জায়গায় গিয়ে ওরা এবাদত করতেছে একই জায়গায় মাগরীবের সময় মুসলিম সালাদ আদায় করছে হিন্দু লুলু দিচ্ছে ওরা ওইটা করছে একই কাজ করছে এবং একসাথে তারা দাওয়াতি কাজে বের হয় প্রত্যেকের কাছে প্রত্যেক ধর্মের সিঁড়ি আছে মুসলিম হলে তাকে দিচ্ছে ইসলামের সিডি অমুসলিম হলে তাকে দিচ্ছে ওই ধর্মের সিডি একসাথে বসে তারা ধ্যান করে বেড়াচ্ছে এবং একই কার্যকলাপ চালাচ্ছে খ্রিস্টানরা কোরআনের তাফসির করে মুসলিম গিয়ে বাইবেলের তর্জমা করে বেড়াচ্ছে জি এক ধর্ম করে যাচ্ছে কেন এই যে বিষয়টা বুঝে আসেনি পাবলিকের সেখানে আলেমুলামা আছে আলেমুলামা আছে আলেমুলামারা এই সমস্ত বিষয় ব্যাখ্যা দিয়ে যাচ্ছে তাদের দলের লোকজন আছে কোরআন থেকে ব্যাখ্যা দিচ্ছে তারা হাদিস থেকে ব্যাখ্যা দিচ্ছে তারা শান্তির জন্য কাজ করে যাচ্ছে তারা শান্তির নামে সামনের দিকে তারা নোবেল পুরস্কার নেবে এই করবে সেই করবে আন্তর্জাতিকভাবে বিশাল চক্রান্ত চলছে কেন এই বিষয়টা বুঝতে পারেনি এই বিষয়টা বুঝতে পারেনি মুসলিম আল্লাহরই এবাদত করে মুসলিম কখনো ঠাকুরের এবাদত করে না ওইখানে গিয়ে মুসলিম ঠাকুরের এবাদত করছে না ও নমর এবাদত করে না ও আল্লাহর এবাদত করছে তার পাশের জন বসে বসে ঠাকুরের রামের এবাদত করছে ওর পাশের জন বসে বসে ঈসা আলাই ইসলামের এবাদত করছে ওর পাশের জন বসে বসে ওদের ওই শিখদের এবাদত করছে প্রত্যেকে আলাদা আলাদা করছে কিন্তু একটা ঘরে বসে করছে একটা জায়গায় বসে করছে কারণ মানব ধর্ম সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়বস্তু হচ্ছে যেখানে গাইরুল্লাহ নামে কোনো ধরনের উৎসর্গ চলে যেখানে গাইরুল্লাহ নামে কোনো ধরনের এবাদত চলে সেখানে আল্লাহর নামে কোনো ধরনের এবাদত এবং উৎসর্গ করা যাবে যদি করা হয় তাহলে তাও সেই বিনষ্ট হয়ে যাবে তাও সেই বিনষ্ট হয়ে যাবে এখন সেই উৎসর্গগুলো কেমন হতে হবে উৎসর্গটা মৌখিক কথাবার্তা দিয়ে হতে পারে উৎসর্গটা প্রাণীকে উৎসর্গ করে রক্ত প্রবাহিত করে হতে পারে উৎসর্গটা মালি হতে পারে উৎসর্গটা কাইক শ্রম দিয়ে হতে পারে উৎসর্গটা টেকনিক্যাল এই টেকনিক্যাল সাপোর্ট দিয়ে হতে পারে উৎসর্গটা যে কোনো বিষয় দিয়ে হতে পারে যে কোনো বিষয় দিয়ে হতে পারে কোন মুসলিম এই কাজটা করলে তার আর ইসলাম থাকবে না যেখানে গায়রুল্লাহ নামে দলিল দিচ্ছে গায়রুল্লাহ নামে যেখানে এবাদত বন্দিগি চলে গাইরুল্লাহ নামে যেখানে বিভিন্ন অনুষ্ঠান চলে গাইরুল্লাহ নামে যেখানে বিভিন্ন ধরনের উৎসর্গ চলে সেখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নামে বিনা কোনো উসিরায় কোন ধরনের এবাদত উৎসর্গ কিছুই করা যাবে না অবস্থাটা দেখেন আল্লাহ রসুল সাল্লাম তখন তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তখন তাবুক যুদ্ধ কত ইঞ্চি সালে হয়েছিল কেউ বলতে পারবে না বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কত সালে এটা কি ভোলা যায় এটা বললে তো রাষ্ট্রদ্রোহী হয়ে যাব ভাষা আন্দোলন হয়েছিল কত সালে ওইটা না বললে তো আমি এদেশের নাগরিক না বাংলা ভাষায় কথাও বলতে পারবো না যদিও বাংলা ভাষা আল্লাহ দান কিন্তু এটা না বলতে পারলে তো আমার এটা চলবে না ইসলামের টাকা রয়েছিল এটা মুসলিম জানবে না কারণ এটা কোনো বিষয়ই না এটা না জানলেই বাকি ইসলাম না জানলেই বাকি আমি মুসলিম থাকবো ইসলাম কি কারো বাপদাদার খাজানা নাকি যে জানতেই হবে এটা তো বাপদাদার দেশ এটা বাপদাদার ভাষা এই জন্য আমাকে জানা লাগতেছে ইসলাম জানার কোনো দরকার নেই কোনো দরকার নেই এদেশ পার্টিশন হয়েছিল কত সালে তাও যাও এটা জানতেই হবে না জানলে আমি এদেশের নাগরিক থাকবো না কিন্তু আমি ইসলামে বসবাস করছি আমি একজন মুসলিম ইসলামের বিজয়ের কথা ইসলামের বিজয় গঠন আমরা কেউ জানবো না কিন্তু ইসলামের জন্য যান প্রাণ সব উৎসর্গ করে যাচ্ছে সব উৎসর্গ করছে আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তাবুক যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ তাবুক যুদ্ধ খুব ব্যাগ পেতে হয়েছিল মুসলিম সেনাবাহিনীকে খুব কষ্ট হয়েছিল প্রচন্ড গরমের মধ্যে তাবুক যুদ্ধ হয়েছিল পথির মধ্যে তারা যখন যাচ্ছেন সেই অবস্থায় তাদের রসদ খাদ্য পানীয় সব পুড়িয়েও গিয়েছিল একটা পর্যায়ে গিয়ে মুসলিম সেনাবাহিনীর মনও ভেঙে গিয়েছিল মনও ভেঙে গিয়েছিল এক পর্যায়ে গিয়ে তাদের সেই অবস্থাতে আবুবকর রবি আল্লাহ আনহু রসুল সাল্লাহামের কাছে এসে বলছেন যে ইয়ার রসুল আল্লাহ আপনি একটু দোয়া করেন আমাদের মনোবল ভেঙে যাচ্ছে মানুষ যেদিকে যাচ্ছে অবস্থাটা এমন দাঁড়িয়েছিল পানি শূন্যতায় যে যারা পানি খুঁজতে যেত এই আশা নিয়ে যেত যে আমরা জীবন নিয়ে ফিরে আসবো না মরুভূমির মধ্যে তাবুক যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ আল্লাহ তালা বিজয় দিয়েছিলেন চরম বিজয় দিয়েছিলেন আল্লাহ সুহান সেই যুদ্ধে তো তখন মাত্র প্রস্তুতি নিচ্ছে মুসলিম সেনাবাহিনী রসুল আসলাম প্রস্তুতি নিচ্ছেন এই সময় মদিনার একদল মুনাফেক মসজিদে কোবা ইসলামের প্রথম মসজিদের নাম কি মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ রসুলাম প্রথম মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবা সেই মসজিদের একটুখানি দূরে মুনাফিকরা আর একটা মসজিদ নির্মাণ করলো একটা মসজিদ নির্মাণ করলো মসজিদ নির্মাণ করে তারা আসলো আল্লাহ রসুল সাল্লামের কাছে এই মসজিদের স্বীকৃতি নেওয়ার জন্য এসে তারা বলছে যে ইয়া রসুল আল্লাহ আমরা মূল মসজিদ থেকে একটুখানি দূরে থাকি রোদ বৃষ্টি বাদল আছে ঠান্ডা আছে আমরা অসুস্থ হয়ে পড়ি সবসময় আমরা ওই মসজিদে আসতে পারি না সবসময় ওই মসজিদে আসতে পারি না যার কারণে আমরা জামাতেও শরিক হতে পারছি না এজন্য আমরা একটা মসজিদ নির্মাণ করেছি এই মসজিদে এসে আপনি যদি একটু উদ্বোধন করে দিয়ে যান তাহলে এটা আমাদের জন্য কল্যাণ হবে যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এসে মসজিদ উদ্বোধন করে দিয়ে গেছে আমাদের এই মসজিদ এবং এখানে মুসলিমরা সবাই যাতায়াত করা শুরু করে দিবে মসজিদে মুসলিমরা যাতায়াত করা শুরু করবে এবং আপনি উদ্বোধন করে দিবেন আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে করুণা আসবে বরকত আসবে সব বিষয়গুলোকে তারা উপস্থাপন করল এবং তারা এসে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে বলছে যে আমরা উত্তম নিয়তে এই মসজিদটাকে নির্মাণ করেছি উত্তম একটা নিয়ম ওলা ইয়াহলিফুন্না তারা একেবারে শপথ করে বলছে আল্লাহ শপথ করে বলছি আমাদের উদ্দেশ্য ভালো ছাড়া মন্দ নয় খুব ভালো উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছি আল্লাহ রসুল সাল্লাহামকে ডাকলেন রসুলাম ব্যস্ততার কথা বলে তিনি বলছেন যে আমি তো এখন ব্যস্ত আছি আমি যখন ফিরে আসব যুদ্ধ থেকে ইনশাল্লাহ তোমাদের মসজিদে গিয়ে মসজিদ উদ্বোধন করে দিব আমি যাব ইনশাল্লাহ গিয়ে মসজিদ উদ্বোধন করব। আল্লাহ রসুল সাল্লাহ তিনি যখন তাবুক যুদ্ধে চলে গেলেন যুদ্ধে জয়লাভ করলেন সেখান থেকে যখন প্রত্যাবর্তন করছেন রাস্তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি অবতীর্ণ হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এসে গেল কারণ রসুলাম ওয়াদা করেছেন ওখান থেকে ফিরে এসে তোমাদের মসজিদে যাব উদ্বোধন করব প্রতিমধ্যে ওয়াহি আসলো আল্লাহ তালা এদের চেহারাগুলোকে খুলে দিচ্ছেন আল্লাহ বলছেন তারা একটি মসজিদ নির্মাণ করেছে ক্ষতিকর একটা মসজিদ এর ভিত্তি কি অকুফরা কুফুরির উপরে ভিত্তি করে কুফুরির উপরে ভিত্তি করে একটা মসজিদ নির্মাণ করেছে কুফুরির উপরে ভিত্তি করে একটা মসজিদ নির্মাণ করেছে পয়েন্ট বুঝে নিয়েন কুফুরির উপরে ভিত্তি করে কি করেছে মসজিদ নির্মাণ করেছে এর উদ্দেশ্য হচ্ছে মুমিনদেরকে পার্টিশন সৃষ্টি করে দিবে মুমিনদের মধ্যে কি করবে বিচ্ছেদ সৃষ্টি করবে মুমিনদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে লড়াই শুরু করে দিবে মুমিনদের মধ্যে বড় ধরনের একটা বিচ্ছেদ সৃষ্টি করার জন্য এই মসজিদকে নির্মাণ করেছে তারা ভিত্তিটা কি কুফুরি ভিত্তিটা কি কুফুরি মুমিনদেরকে ভাগ করবে পার্টিশন সৃষ্টি করবে ওয়াইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু এবং তাদের উদ্দেশ্য ছিল এর আগে তারা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধে তারা সহযোগিতা করেছিল এই গুলো অতীতেও তারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধে তারা সহযোগিতা করেছিল সেই যুদ্ধকে আবার প্রতিষ্ঠিত করার জন্য এই মসজিদকে তারা নির্মাণ করেছে মুসলিমদের ক্ষতি সাধন করবে মুমিনদের মধ্যে পাটিশ্রম সৃষ্টি করবে এবং আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য এটাকে একটা ক্যাম্প হিসেবে উল্লেখ করেছে ক্যাম্প যুদ্ধের ক্যাম্প এখানে তারা প্রশিক্ষণ দিবে অস্ত্রের প্রশিক্ষণ অস্ত্রের প্রশিক্ষণ আপনি মনে রেখেন ওরা সাক্ষ্য দিবে ওরা ওয়াদা করবে ওরা ওয়াদা করে বলবে ইন আরদনা ইল্লাল হোসনা আমাদের উত্তম উদ্দেশ্য ছাড়া খারাপ কোনো উদ্দেশ্য আমরা এই মসজিদ তৈরি করে নিই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওরা হচ্ছে মিথ্যাবাদী ওরা মিথ্যা কথা বলছে পরের হুকুম আল্লাহ বলছেন নাবি আপনি কখনো সেখানে যাবেন না যাবেন না কখনো সেখানে আপনার যাওয়ার জন্য কোনো অনুমতি নেই আপনি সেই স্থানে দাঁড়াতে পারবেন না না মসজিদে না মসজিদের আশেপাশে না মসজিদে না মসজিদের আল্লাহ দিনকে বিজয় করার জন্য মুসলিমদের মধ্যে ঐক্য রাখার জন্য মুসলিমদেরকে কোনো ক্ষতি যেন না গ্রাস করে সেই থেকে বাঁচাবার জন্য লামাস জীবন উস্তিস আলাদ তাকুয়া যে মসজিদকে তাকুয়ার উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল যেখানে আপনি প্রথম দিন দাঁড়িয়েছিলেন সেইখানে গিয়ে দাঁড়ানোটা আপনার জন্য হচ্ছে কর্তব্য যে মসজিদ তাকুয়ার উপরে ভিত্তি করে নির্মিত হয় সেইখানে গিয়ে আপনি দাঁড়াবেন এইটা হচ্ছে আপনার জন্য ফরজ আপনার জন্য আপনি সবচেয়ে বেশি মুস্তাহেক ওই লোকগুলো বেশি মুস্তাহেক যে আপনি ওই মসজিদে গিয়ে সালাত আদায় করবেন ওইখানে গিয়ে দাঁড়াবেন কেন কারণ সেখানে এমন কিছু মুসল্লি আছে যারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ ইহিবুল মুতাহিরেন আল্লাহ তালা পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন বিষয়টা কি ছিল তারা মাসজিদ বানালো ক্ষতি করার জন্য কিসের ক্ষতি ইসলামের ক্ষতি কিসের ক্ষতি দিনকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইসলামকে কলুষিত করার জন্য ওয়াকুফরান ভিত্তিটা ছিল কুফুরি এবং তিন নম্বর কারণ ছিল মুমিনদের মধ্যে পার্টিশন খন্ড সৃষ্টি খণ্ডন করে দাও মুমিনদেরকে দলে দলে খালি বিচ্ছিন্ন করো খালি বিচ্ছিন্ন করো দলে দলে বক্তব্য দেও বক্তব্যের মাঝে বিচ্ছিন্ন লেখালেখি করো লেখালেখির মাঝে বিচ্ছিন্ন ব্যানার টানাও ব্যানারের মাধ্যমে বিচ্ছিন্নতা সাইনবোর্ড লাগাও সাইনবোর্ডের মাধ্যমে বিচ্ছিন্নতা সংগঠন বানাও সংগঠনের মাধ্যমে বিচ্ছিন্নতা নেতার মাধ্যমে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করো মুমিনদের মধ্যে আল্লাহ আকবর এই মুমিনদেরকে বিচ্ছিন্ন করো আর শাসন করো এটা মুসলিমদের থিওরি নয় এটা ইহুদিদের থিওরি বিচ্ছিন্ন করো আর শাসন করো মুমিনদেরকে যত বিচ্ছিন্ন করা যাবে মুসলিমদেরকে যত দলে দলে বিভক্ত করা যাবে তত বেশি মুসলিমদের উপরে শাসন কর্তৃত্ব তারা প্রতিষ্ঠিত রাখতে পারবে আজকে আমরা পা চাচ্ছি তার কারণ হচ্ছে আল্লাহ তাওহীদের ভিত্তির উপরে আমরা তাওহীদকে ভিত্তি করে কারো সাথে ঐক্যবদ্ধ হতে পারিনি তাওহীদকে ভিত্তি করে কেউ কারো সাথে ঐক্যবদ্ধ হতে পারে না ঐক্যবদ্ধ হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে কেন্দ্র করে বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন দিক বিদিককে কেন্দ্র করে তারা ঐক্যবদ্ধ হচ্ছে আল্লাহ তাওহীদকে কেন্দ্র করে কেউ ঐক্যবদ্ধ হতে পারছে না সবাই ঐক্য চায় ঐক্য ঐক্য ভাই ঐক্য হয়ে গেলে কত ভালো হবে আমরা ওদের গুলামি করব না হ্যান করব না ত্যান করব না ঐক্য হয়ে গেলে ওরা আর আমাদের উপরে চেপে বসবে না আমরা শাসন ক্ষমতায় থাকবো ঐক্যের ভিত্তিটা কি ঐক্যের ভিত্তিটা কি দেখেন ঐক্যের ভিত্তি যে এই আয়াতের আলোকে সাহাবিদের থেকে শিক্ষা নেন যে ঐক্যের ভিত্তিটা কি ঐক্যের ভিত্তিটা কি কেউ ঐক্যবদ্ধ হচ্ছে জেহাদের নামে কেউ ঐক্যবদ্ধ হচ্ছে হুকুমতের নামে কেউ ঐক্যবদ্ধ হচ্ছে খেলাফতের নামে কেউ ঐক্যবদ্ধ হচ্ছে ক্ষমতার নামে কেউ ঐক্যবদ্ধ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠান নামে কেউ ঐক্যবদ্ধ হচ্ছে কোরআন প্রতিষ্ঠান নামে কেউ ঐক্যবদ্ধ হচ্ছে সংবিধান প্রতিষ্ঠান নামে এক একজন এক একদিকে আহ্বান করছে মানুষগুলো ঐক্যবদ্ধ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এই ঐক্য কোনো দিন সম্ভব নয় কারণ এই ঐক্যের দাওয়াত আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দেননি এই দাওয়াতের মাধ্যমে রসুল আসলাম সাহাবাদেরকে ঐক্য করেননি করেননি অসম্ভব হতেই পারে না এই ঐক্য ঐক্য এই জন্য টিকেও না ঐক্য ওই জন্য টিকেও না ঐক্য জোটের মধ্যে ঐক্য জট সৃষ্টি হয় ঐক্য জট ভেঙে চলে আলাদা আলাদা হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছে না বিভক্ত করো শাসন করো খালি পার্টিশন তৈরি করো এই সেই যুগ থেকে চলে এসেছে সেখান থেকে চলে এসেছে ওয়াইসাদাল্লিমান মিন এবং তারা ইতিপূর্বে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল এই সমস্ত কাজ কার্যক্রমের মাধ্যমে এবং তারা সাক্ষ্য দিচ্ছে আল্লাহর কসম করে বলছি যে আমাদের ভিন্ন কোন উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য অত্যন্ত সৎ আল্লাহ বলছেন নবী আপনি সেখানে কখনো দাঁড়াবেন না কখনো দাঁড়াবেন না মাজার গুলো টিকে আছে কুপুরির উপরে না ঈদের উপরে গুলো কিসের উপরে টিকে আছে দরগা গুলো বীরের গুলো সেইখানে গিয়ে এখন মিসকিনকে খাওয়ান নাকি ওখানে তো মিসকিন আছে মিসকিনদেরকেই তো খাওয়াবো অসুবিধাটা কি আল্লাহর নামেই খাওয়াচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্যই খাওয়াচ্ছি সমস্যাটা কি সমস্যাটা কি যে এই যে সমস্যা এই যে সমস্যা সৃষ্টি হয়েছে আল্লাহর নামেও সেখানে গিয়ে খাওয়ানো যাবে না আল্লাহ রসুল সাল্লাহ তিনি সেই সময় ক্ষমতায় ছিলেন তিনি ছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান খালিফাতুল মুসলিমিন তিনি যখন ফিরে আসতেছেন তার কাছে সর্বময় ক্ষমতা রয়েছে পৃথিবীতে আল্লাহ তালা তাকে ক্ষমতা দিয়েছেন তিনি যখন সেখান থেকে ফিরে আসতেছেন আল্লাহর পক্ষ থেকে যখন ওয়াহি আসতেছে আল্লাহ রসুল সাল্লাহ একদল লোককে পাঠালেন যে যাও গিয়ে এটাকে ভেঙে চুড়ে গুড়িয়ে দাও তার আশপাশে কোনো স্থাপনাই রেখো না ওদের ওটাকে ভেঙে চুড়ে খান খান করে দাও গুড়িয়ে দাও রসুল আসলামের এই বাহিনী যখন আসলো আসার পরে গিয়ে দেখলো যে ওরা ওইখানে অস্ত্র শস্ত্র জমা করেছে রসুল এখানে আসবে আর তারা রসুলকে হত্যা করবে রসুল এখানে আসবে আর রসুলকে হত্যা করবে আর এটাকে তারা একটা ঘাটি হিসাবে ব্যবহার করতেছে তারা মদিনার বাইরে যে সমস্ত অমুসলিমরা ছিল ইহুদি খ্রিস্টানরা ছিল তাদেরকে আহ্বান জানিয়েছিল তাদের থেকে পয়সা পাতি নিয়ে এটাকে ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল এবং সেখানে তারা অস্ত্রের ট্রেনিং পর্যন্ত নিচ্ছিল এবং ঘাঁটি করে অস্ত্র অস্ত্র সব জমা করেছিল যে রসুল এসে এখানে উদ্বোধন করে দিয়ে যাবেন আর এরপর থেকে আমাদের মিশন চলতে থাকবে কারণ রসুল যদি আসে কেউ কোনোদিন সন্দেহের চোখে দেখবে না কেউ কোনোদিন দেখবে না রসুল আসলাম পাঠালেন বাহিনীকে যাও ভেঙে চড়ে গুড়িয়ে দাও রাসুলের তখন ক্ষমতা ছিল ক্ষমতা ছিল বিধায় তিনি লোককে পাঠাতে পারলেন যদি ক্ষমতা না থাকতো তিনি কোথেকে লোক পাঠাতেন কোথেকে পাঠাতেন সম্ভবত ক্ষমতা ছিল না তো রসুলাম সেখানে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে তারা গিয়ে দেখলো যে ওখানে লোকজন বসা আছে জমায়েত আছে এবং তাদের অস্ত্রশস্ত্র রয়েছে তারা ওখানে গিয়ে ভেঙে চুড়ে গুড়িয়ে একদম শেষ করে দিলেন এখন রসুল যদি সেখানে যেতেন রসুল কি গাইরুল্লাহ ইবাদত করার জন্য যেতেন রসুল গাইরুল্লাহ ইবাদতের জন্য যেতেন গাইরুল্লাহর নামে গাইরুল্লাহ সন্তুষ্টির জন্য উসিলা নিয়ে তাকে আল্লাহ নিষেধ করছেন লা তাকুম ফিহি আবাদা অসম্ভব কথা আপনি ওইখানে গিয়ে কখনো দাঁড়াবেন না কখনোই দাঁড়াবেন না ওইখানে গিয়ে কখনো সম্ভব নয় এই আয়াতের আলোকে যত খানকা আছে দরগা আছে দুর্গা আছে যেটাই আছে যেটাই আছে যেই যেই ধর্মেরই হোক না কেন সেইখানে গিয়ে আল্লাহর ইবাদত করাও যাবে না নিষিদ্ধ সেইখানে উৎসর্গ করা যাবে না সেইখানে মান্যত করা যাবে না সেইখানে গিয়ে গরিব মিসকিন কেউ খাওয়ানো যাবে না কিছুই করা যাবে না যদি করতে যান তাহলে অবস্থাটা হবে যে তাদের সাথে আপনার সাদৃশ্যপূর্ণ অবস্থান রয়েছে তারা দেখাচ্ছে না এখন এত বড় গাড়িওয়ালা লোক এখানে আছে এত বড় পাগড়িওয়ালা লোক আমাদের সাথে আছে এত বড় টাইটেল পাস মৌলভী সাহেব আছে ট্রিপল দাওরাওয়ালা লোক আছে বড় মুফতি সাহেব আছে এখন তাদের সাথে বড় শাহিগুলাদিস আছে তাদের সাথে বড় হুজুর আছে তাদের সাথে দেখিয়ে তাদেরকে দেখিয়ে কি করছে শিল্পের আখড়াগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে একজন সাহাবি সাহাবিদ বিন দাহাক রাজি আল্লাহ আনহু তার থেকে বর্ণিত একজন সাহাবি এসে বলছেন তিনি সবেমাত্র ইসলাম কবুল করেছেন তিনি এসে বলছেন তিনি এসে বলছেন যে একজন লোক মান্যব করেছে বুয়ানা নামক একটা স্থান মক্কা মাক্কা এবং মাদিনা এর মাঝামাঝি একটা জায়গা নাম হচ্ছে বুয়ানা সেই জায়গাতে তিনি একটা মান্যত করেছিলেন যে সেখানে একটা উট জবাই করবেন গরিব মিসকিনদেরকে খাওয়াবেন উট জবাই করে কি করবেন গরিব মিসকিনদেরকে খাওয়াবার জন্য মান্যত করেছে একটা স্থান একটা জায়গা যেমন আমরা মান্য করি সোজা শাহজালাল সোজা শাহপরান ব্যবসা বাণিজ্য ভালো হলে ওইখানে দিব ব্যবসা বাণিজ্য মন্দ হলে আরেক জায়গায় দিব সন্তান হয়ে গেলে পরে থানবী সাহেবের কাছে দিব এইটা করবো ওইটা করবো মানুষ মান্য করে বেড়াচ্ছে তো জাহিনী যুগে একজন লোক তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন তিনি বলছেন যে ইয়ারসুল্লাহ আমার একটা জাহিনী যুগের মান্য ছিল মান্যতটা কোথায় বুয়ানা নামক একটা এলাকায় তিনি মান্যত করেছিলেন বুয়ানা নামক এলাকায় তিনি একটি উট মান্যত করেছিলেন যে সেখানে উটকে জবাই করে মানুষকে খাওয়াবেন আল্লাহ রসুল সাল্লাম তাকে প্রশ্ন করছেন ব্যাখ্যা চাচ্ছেন সেখানে কি জাহিলি যুগে কোনো ওয়াসানের ইবাদত করা হতো জাহিলি যুগে সেখানে কি কোনো মূর্তি পূজা করা হতো জাহিলি যুগে সেখানে কোন মূর্তির পূজা কি করা হতো জিজ্ঞেস করছেন রসুল কেন সাহাবি তো এবাদত করতে চাচ্ছেন মান্যত করা এবাদত নয় গরিব মিসকিনকে খাওয়ানো এবাদত নয় আর এই সাহাবিকে এখন গাইরুল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করবেন গাইরুল্লাহকে নাম নিয়ে জবাই করবেন ওসিলা নিয়ে জবাই করবেন না হতেই পারে না তিনি অনুমতি চাচ্ছেন যে আমি বোয়ানা নামক এলাকায় মান্যত করেছি আমি সেইখানে একটা উট জবাইয়ের মান্যত করেছি রসুল তার কাছে ব্যাখ্যা চাচ্ছেন হালকানা পিয়া ওয়াসানুল আওসানিল জাহিলিয়াতি ওবাদ এই জাহিলি যুগে সেখানে কি কোনো ওয়াসানের কোন মূর্তির এবাদত করা হতো মূর্তি পূজা করা হতো সাহাবি বলছেন যে না কালুল্লাহ না সেখানে জাহিলি যুগে কোনো মূর্তির এবাদত করা হতো না মূর্তি পূজা চলতো না তাহলে এই স্থানটা মূর্তি পূজা স্থান নয় দ্বিতীয়বার জিজ্ঞেস করছেন ফালকান আপিয়া ঈদুল মিন আয়াদিহিম সেইখানে কি কোনো উৎসব হতো সেইখানে কি কোনো ঈদ হতো ঈদ হতো ঈদ মানে হচ্ছে উৎসব ঈদ মানে কি উৎসব এই উৎসব সময়ের সাথে সম্পৃক্ত এই উৎসব স্থানের সাথে সম্পৃক্ত কয়টা জিনিসের সাথে সম্পৃক্ত উৎসব সময় এবং স্থান সময় এবং স্থান এই দুইটা জিনিসের সাথে উৎসবটা সম্পৃক্ত মুসলিমরা সময়ের সাথে কেন্দ্র করে কি করে ঈদ উৎসব পালন করে বছরে দুই দিন রামাদানের শেষে আর জিলাজের দশম তারিখে এই দুই দিন মুসলিমের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হচ্ছে সময়কে কেন্দ্র করে ঈদ এই দুই দিন মুসলিমরা একটা ময়দানে গিয়ে ঐক্যবদ্ধ হয় ময়দানে গিয়ে জমায়েত হয় তাই না একটা ময়দানে গিয়ে জমায়েত হয় সেইখানে তারা তাদের আনন্দ খুশিকে বাদ করে নেয় খুশি আনন্দ সবকিছুকে ভাগাভাগি করে নিচ্ছে একটা স্থানকে কেন্দ্র করে এবং একটা দিনকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞেস করছেন আলকানাফিহিম সেইখানে কি জাহিলি যুগের কোন ধরনের কোন উৎসব হতো জাহিলি যুগের কোনো ধরনের কোনো উৎসব হতো বছরে তিন দিন অথবা মাসে তিন দিন অথবা সপ্তাহে একদিন অথবা ওই স্থানকে কেন্দ্র করে কোনো ওরসের মেলা হতো কোন গরু খাসি জবাই করা হতো বাইরুল্লাম নামে সেটাকে দিনকে কেন্দ্র করে হতে পারে সময়কে কেন্দ্র করে হতে পারে এই যে চলে আসতেছে কয়দিন পরে তিন দিনকে কেন্দ্র করে একসাথে জমা হচ্ছে অথবা ফাল্গুনের এত তারিখে চৈত্রের অত তারিখে অমুক এলাকায় হ্যাঁ বরিশালের পূর্ব কোণে অমুকের ময়দানে জান্নাতের বাগানে তিন দিন ব্যাপী মোবারক মাহফিল আপনারা সবাই চলে আসবেন তিন দিন কেন্দ্র করে সেটার মধ্যে সময়ও আছে স্থানও জড়িত এই যে হাদিসের অন্তর্ভুক্ত রসম জিজ্ঞেস করছেন সেখানে কি কোনো অসানের হেফাজত করা হতো কোন দিনকে কেন্দ্র করে অথবা সেইখানে কি ঈদ হতো উৎসবের স্থান হতো ওরস মাহফিল বিশ্ব তালিমে জিকির বিশ্ব এটা ওটা সেটা এটা স্থান এবং কাল দুইটা একত্রিত হয়ে যাচ্ছে রাসুলাম তার ব্যাখ্যা চাচ্ছেন সাহাবিদের থেকে তার মানে আপনার কাছে যদি কেউ এই ধরনের মান্যতের কথা আসে আপনাকে কি নিতে হবে ব্যাখ্যা নিতে হবে আপনি যখন দায়ী আপনাকে তখন ব্যাখ্যা নিতে হবে হাসান তাই শিখিয়ে দিয়েছেন আপনাকে এসে বলছে ভাই আমার একটা মান্যত আছে অমুক এলাকায় দিব বলছি মান্যতটা কি কোথায় দিবে সেখানে কি কি হয় আপনাকে ব্যাখ্যা নিতে হবে রাসুল সেই কথা শিখিয়ে দিচ্ছেন তখন তিনি বলছেন যে না ইয়া রসুল্লাহ সেইখানে কোনো ঈদও হতো না কোনো ধরনের উৎসবও ছিল না আমি এমনি একটা এলাকাকে মান্য করেছিলাম এমনিতেই যে যশোরে যাবো যশোরে গরিব মানুষ আছে সেখানে আমি একটা উজ্জ্বলাই করে খাইয়ে দিব সেরকম সাহেব বলছেন যে না সেখানে স্থানকে কেন্দ্র করে কালকে কেন্দ্র করে কোন ধরনের এবাদত বন্দী হয়নি এবং সেখানে জাহিনী যুগে কোনো ধরনের মূর্তি পূজা হয়নি আল্লাহ রসুলাম বলছেন আউফি বিনাদিকা তুমি তোমার মান্যতটাকে পূর্ণ করো যদি গাইরুল্লাহ কোনো স্থান না হয় সেখানে গাইরুল্লাহকে কেন্দ্র করে সময়কে কেন্দ্র করে চুপ করে যদি কোন ধরনের উৎসব না হয়ে থাকে তাহলে তুমি তোমার মান্যতটাকে পূর্ণ করতে পারো তুমি সেইখানে গিয়ে তোমার কাজটাকে করে আসতে পারো তুমি উৎসর্গ করতে পারো কেন তাই না দেখো আল্লাহর অবাধ্যতায় কোনো ধরনের মান্যত পূর্ণ করা যাবে না আল্লাহর অবাধ্যতায় কোন ধরনের মান্যত পূর্ণ করা যাবে না যেখানে আল্লাহর অবাধ্যতা আছে যেখানে দিনকে ক্ষতিগ্রস্ত করার জন্য যেই স্থানে মাহফিলগুলো শুরুই হয়েছে যেই স্থানে মাহফিলগুলো শুরু হয়েছে আল্লাহ দিনকে ক্ষতিগ্রস্ত করে তোলার জন্য যেই স্থানগুলোতে স্থাপনা করা হয়েছে গাইরুল্লাহর জন্য মুমিনদেরকে পার্টিশন সৃষ্টি করে দেওয়ার জন্য দিনকে ক্ষতিগ্রস্ত করে তোলার জন্য সেইখানে গিয়ে আপনি শ্রম দিতে পারবেন না সেইখানে গিয়ে আপনি টাকা পয়সা দিতে পারবেন না সেইখানে গিয়ে আপনি সময় ব্যয় করতে পারবেন না সেইখানে গিয়ে আপনি কোনো ধরনের এবাদত করতে পারবেন না যদিও আল্লাহ তাই করেন যদিও আল্লাহর নামেই করেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন কোন উসিলা ছাড়া করেন যেভাবেই করেন পূর্ণ তাওহিদ নিয়েও গির্জায় গিয়ে সালাত আদায় করা যাবে না এমনিভাবে পূর্ণ তাওহিদ নিয়ে কোনো মাজারে গিয়েও সালাত আদায় করা যাবে না মাজারগুলোর সৃষ্টি হচ্ছে এই জন্য আল্লাহ রসুলাম বলছেন আল্লাহর অবাধ্যতায় কোন ধরনের বাধ্যতা স্বীকার করা যাবে না আল্লাহর অবাধ্যতায় কোনো ধরনের মান্যত পুরা করা যাবে না ওয়ালা ফিমালা ইয়ামলিকু ইবনে আদম আর বনি আদমের ক্ষমতায় যে জিনিসটা নাই সেই জিনিসের মান্যত পুরা করতে হবে না আপনি গরুর মান্যত করেছেন কিন্তু মাসে আপনার ইনকাম হচ্ছে পাঁচশো টাকা গরু একটা কিনতে লাগবে বিশ হাজার টাকা মান্যত করার সময় আবেগের ঠেলা দিয়ে মান্যত করে ফেলেছেন তারপরে আর টাকা পয়সা নেই না আপনার উপরে আর ওয়াজিব নয় লাল কাল্লিফুল্লাহ নাফসান আল্লাহ তালা কারো উপরে কোনো কিছুই চাপিয়ে দেন না আপনার যখন সামর্থ্য নেই তখন আপনি এটা পূর্ণ করতে হবে না আল্লাহ রসুল সাল্লাহ এইভাবে ব্যাখ্যা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিলেন আমরা বুঝতে পারলাম যেখানে ইবাদত করা হয় গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা হয় গায়রুল্লাহর নামে করা হয় গায়রুল্লাহর জন্য করা হয় অথবা মিডিয়া নিয়ে যে কোনো কাজ করা হয় সেইখানে আল্লাহর নামেও কোনো ধরনের উৎসর্গ করা যাবে না আল্লাহ তালা আমাদের এবাদতে বরকত দান করেন আল্লাহ আমাদের আইনে বরকত দান করেন আল্লাহ আমাদের দাওয়াতে বরকত দান করেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন পূর্ণ মমিন হয়ে বেঁচে